পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আবারও আমরা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এর আগের পর্বে আমরা হেবা অমরা এবং রোকবাহ সম্পর্কে আলোচনা করেছিলাম এক্ষেত্রে আমরা নমান বিন বাসিরের হাদিস বর্ণনা করেছিলাম যে নমান বর্ণনা করছেন যে তার বাবা বাসির তার মায়ের পরামর্শক্রমে বা সিদ্ধান্ত অনুযায়ী বাবা সিদ্ধান্ত নেন তাকে আলাদা করে একটি গোলাম বা দাস দান করবেন আল্লাহ নবী আলিসাল্লাম জিজ্ঞেস করলেন যে এ ধরনের দান কি তোমার প্রতিটি সন্তানকে করেছ বললেন না আল্লাহ নবী বললেন তাহলে এটা তোমার ঠিক হবে না বরং আল্লাহ নবী বলেন আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ করো নোমান বলেন বাবা ফিরে এসে যে দানটা আমাকে করেছিল সেটা তিনি ফেরত নিলেন বোখারি মুসলিমের হাদিস এ দ্বারা বোঝা গেল সন্তানকে যদি কেউ কিছু দান করতে চায় তাহলে কাউকে বেশি আর কাউকে কম দেওয়া এটা কিন্তু ঠিক হবে না অন্য বর্ণে আছে মুসলিমের আমাকে ব্যতীত অন্য কাউকে এ ব্যাপারে সাক্ষী রাখো কারণ এই ধরনের জুলুমের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে আমি রাসুল সাক্ষী হতে পারি না সুম্মা কালা এরপরে বললেন তুমি কি চাও তোমার সন্তানরা তোমার সঙ্গে সৎ ব্যাপারে সবাই সমান হোক তিনি বললেন হা হ্যাঁ। কালা ফালা ইদান আল্লাহ নবী একটা প্রশ্ন করলেন যে তুমি যেমন নমানকে একটা দাস দান করে দিচ্ছ একজনকে দিচ্ছ আর বাকিগুলিকে মাহরুম করতেছ তুমি কি তোমার সন্তানদের সবার থেকে সমপরিমাণ সদ্ব্যবহার পেতে চাও বাসির বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আহসালাম বললেন ফালা ইদান সবার কাছ থেকে সমপরিমাণ ভালো ব্যবহার পেতে চাও তাহলে সবাইকে সমান দাও আর না হয় যাকে দিয়েছ সেটা ফেরত নিয়ে নাও ছেলে মেয়েদের কাউকে বেশি কাউকে কম দিলে আপোষের মধ্যে একটা হিংসা বিদ্বেষের জন্ম নেয় আর এর প্রতিফলে আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ এমনকি এর যে ঝাল পোয়াতে হয় বাবা এবং মাকে বিশেষ করে যাদের একাধিক স্ত্রী রয়েছে সেক্ষেত্রে এটা বেশি দেখা যায় অনেক সময় বড় সন্তান যারা এরা বাবার সঙ্গে এই সংসারের উন্নতির জন্যে তারা কাজ করেছে খেটেছে সঙ্গ দিয়েছে হাল ধরেছে আর পরের বিয়ে করে নিয়ে এসে জায়গা জমি ধন সম্পদ ওই ছোট পরিবারের প্ররোচনায় তার ধোকায় পড়ে তার নামে আর ছোট সন্তানদের নামে লিখে দেয় বড়দেরকে মাহরুম করে দেয় এই ধরনের ঘটনা অনেক শোনা যায় কাজেই পরবর্তীতে এই নিয়ে ঝগড়া ফাসাদ হয় আপদ বিপদ ডেকে নিয়ে আসে বাবা একজন বাবা হয়ে সন্তানদের ক্ষেত্রে দ্বিমুখী চিন্তাভাবনা দু ধরনের দৃষ্টি হওয়া এটা মোটেই বাবা নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না এজন্যে আমরা আহ্বান জানাবো দর্শক শ্রোতাকে এ ধরনের যদি কেউ থাকে তাকে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সন্তানদের সঙ্গে সমভাবে ব্যবহার এবং তাদের হক বুঝিয়ে দেওয়া আর যারা করছে না সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এদের প্রতি চাপ দিয়ে আল্লাহর নবী আলিসাল্লাম যা করলেন এমনটাই করা দরকার যাতে করে সমাজ থেকে আপোষের হিংসা বিদ্বেষ একই বাবার সন্তান নিজেদের মধ্যে হানাহানি মারামারি যেন না করে কারণ এটা প্রভাব পড়বে পুরো সমাজের উপরে একে একে এই ধরনের সমাজ নষ্ট হতে থাকবে এক শ্রেণীর বাবাদের অন্যায়ের কারণে জুলুমের কারণে সংসার তসনস হয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় বিশেষ করে দুই ঘর তিন ঘর যাদের রয়েছে এগুলি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এই হাদিস দ্বারা বুঝতে হবে এটা জুলুম আর এই জুলুমের জন্যে যখন আপনি কোনো সন্তানকে লিখে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এই করবে এই সন্তান বাড়ি থেকে বের করে দিবে আর যাদেরকে মাহরম করবেন দেখা যাবে তারাই হয়তো মানুষের বাড়িতে খেটে আপনাকে হয়তো রাখবে এটা আমরা দেখেছি মেয়েদেরকে ঠকিয়েছে সম্পত্তি বাড়ি সাই সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে ছেলেরা তারা নিজের নিজের বউ নিয়ে এসে তখন করে কি নিজেদের মতো চলে বাবারে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মারে তাড়িয়ে দেয় বায়েদের কোনো ভালো ব্যবস্থাপনা নেয় না ওই মিসকিন মেয়ে যাকে মাহরুম করেছিল তার সম্পত্তি থেকে ওই মেয়ের কাছে গিয়ে অসহায় হয়ে সেখানে তাকে থাকতে হয় এ ধরনের ঘটনা অহরহ আমরা দেখতে পাই সমাজে এজন্য একজন বাবা হয়ে একজন মা হয়ে সন্তানদের প্রতি দুই ধরনের দৃষ্টি এটা বিরাট অন্যায় জুলুম ছেলে মেয়ে যদি বাবার কাছে ইনসাফ না পায় কোথায় পৃথিবীর পাবে এজন্য আমরা দর্শক শ্রোতাকে অবহিত করব আসলে এই ধরনের জুলুম কেউ করলে তাকে হাতে ধরে জুলুম থেকে বিরত রাখার আমাদের দায়িত্ব আল্লাহ নবী বলেন অনসুর তোমার ভাই যদি মাজলুম হয় তাকে সহযোগিতা করো অন্য কেউ তার প্রতি জুলুম করছে তার প্রতিবাদ করো আর জালেম যদি হয় সে অন্যের প্রতি জুলুম করে তবুও তাকে সহযোগিতা করো সাহাবাই ইকরাম রাজি আল্লাহ তালহম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মাজলুম হলে নিপীড়িত নির্যাতিত হলে তাকে তো আমরা সাহায্য করবো এটা বুঝলাম তবে জুলুম যদি করে অত্যাচারী হয় তাকে আবার কিভাবে আমরা সাহায্য করব। এটা তো আমাদের বুঝে আসলো না আল্লাহর নবী আলিসাল্লাম বললেন তোমার ওই জালেম ভাইকে জুলুম করা থেকে বিরত রাখো এটাই হবে তাকে সাহায্য করা কারণ কোনো জালেমের হাতে ধরে তাকে জুলুম থেকে প্রতিহত করা জুলুম থেকে তাকে বারণ করা বাধা প্রদান করা এটাও তাকে সাহায্য করা হলো কারণ এই জুলুমের মাধ্যমে সে এই দুনিয়া ও আখেরাতে তার শাস্তি তাকে ভোগ করতে হবে ওয়ানিবিন আব্বাস আল্লাহ তাল আনুমা কল قال النبي صلى الله عليه وسلم العائد في هبته كالكلب يقيء ثم يعود في قيئه متفق عليه وفي رواية للبخاري ليس لنا مثل السوء الذي يعود في هبته كالكلب يقيء ثم يرجع في قيئه আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন আল্লাহ রফি হেবাতে যে ব্যক্তি কোনো দান করার পরে কাউকে কিছু দান করেছে তাকে আবার ফিরিয়ে নেয় কালকালবে একই ইউসুমাইয়াউদফিকাইহি তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো যেই কুকুর নিজের পেটের খাদ্য বমি করে দিল আবার কিছুক্ষণ পরে আবার ওইটাই খেয়ে নিল তাহলে কুকুর বমি করে আবার সেই বমিটাকে নিজে খায় যে দান করার পরে আবার ওইটাকে ফেরত নেয় সে ব্যক্তি সেই কুকুরের সমতুল্য বলে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন ইহার দ্বারা আমরা বুঝতে পারলাম যে দান করার পরে কাউকে কোনো হেবা করার পরে সেটাকে ফেরত নেওয়া জায়েজ নেই তবে ক্ষেত্রে বাবা যদি সন্তানকে কোনো দান করে হেবা করে তাহলে বিনিময় ছাড়া সেই হেবাতে বাবা ফিরে যেতে পারবে প্রয়োজনে তিনি সেই হেবা আবার ফেরত নিতে পারবেন এই হাদিসটি বোখারি মুসলিমের অন্য বর্ণায় রয়েছে বোখারির আমাদের জন্য খারাপ উদাহরণ বা দৃষ্টান্ত যেন না হয় আল্লাহফি হেবাতিহি কাল কালবে যে ব্যক্তি তার হেবাতে তার দানে ফিরে যায় সে ওই কুকুরের মতো যেই কুকুর নিজে বমি করে আবার ওই বমিটা সে নিজে খায় তাহলে দান করার পরে আবার সেখানে ফিরে যাওয়া কুকুরের সঙ্গে সাদৃশ্য দেওয়া হয়েছে একটা অন্যায় কাজ আমরা কেউ দান করার পরে সেখানে ফিরে গেলে কুকুরের সঙ্গে একটা উদাহরণ হয়ে যাবে এজন্য দানে যেন ফিরে না যায় ওয়ানিবিন উমারা ওবিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুম আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لرجل مسلم أن يؤتي العطية ثم يرجع فيها إلا الوالد فيما يؤتي ولده রাহু আহমদ আল্লাহবা ওসাহ তিরমিদ ইবনে হিব্বান আল হাকিম আব্দুল ইবনে ওমর এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত তারা আল্লাহর নবী থেকে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 কাল লাহিল্লি রাজুলিন মুসলিমিন আয়ুতিয়া আলাতিয়া সুম্মা ইয়ারজিআ ফিহা ইল্লাল ওয়ালিদু ফিমা ইউতি ওয়ালাদা রাহু আহমদ আল আরবা ওসাহ তিরমিজ ইবনে হিব্বান আল হাকিম আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনু আব্বাস সাজি আল্লাহ আনহুম থেকে বর্ণিত তারা আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী লা মুসলিম কোন মুসলিম ব্যক্তির জন্য হালাল নয় ইউতিয়া আতিয়া কাউকে কিছু দান করলো হেবা করলো সুম্মাইয়ার যে আফিহা এরপর আবার সেটাকে ফেরত নেই বা সেখান থেকে আবার কিছু খাই ইল্লাল আওয়ালাদা কিন্তু বাবা যদি সন্তানকে কিছু দান করে তাহলে প্রিয়জনে বা তিনি ভালো মনে করলে আবার সেটাকে ফেরতও নিতে পারেন তাহলে এক্ষেত্রে হে বাবা দান বাবা ছাড়া আর কেউ ফেরত নিতে পারবে না এক্ষেত্রে বাবার জন্যে আলাদা হুকুম বিধান চালু করা হয়েছে বিধান প্রণয়ন করা হয়েছে এই হাদিসটি আহমাদ এবং চারজনে বর্ণনা করেছেন চারজন বলতে আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মাসাহ তিরমিজি ইবনে হেব্বান উল হাকিম ইমাম তিরমিজি ইবনে হেব্বান এবং হাকিম হাসিকে সহি বলেছেন তাহলে হেবা কে ফেরত নিতে পারবে সে বিষয়টি আমরা জানতে পারলাম আর তিনি হচ্ছেন বাবা আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম হাদিয়া কবুল করতেন কেউ যদি আল্লাহর নবীর কাছে হাদিয়া দিতেন তো কবুল করতেন সদকা কবুল করতেন না কারণ সদকা মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবারের সবার জন্য হারাম ছিল তাই আল্লাহর নবীকে কেউ যদি হাদিয়া দিত ফেরত দিতেন না কবুল করতেন ওয়ুসিব আলাইহা এবং এই হাদিয়া গ্রহণ করার পরে এই হাদিয়ার যে দিত এর বদলায় এর পরিবর্তে কিছু জিনিস নিজের পক্ষ থেকে দাতাকে আবার তিনি দানও করতেন দিতেন একজন হাদিয়া নিয়ে এসেছে কবল করতেন এর পরিবর্তে তিনি কিছু জিনিস তাকে দিতেন অন্য যার তার কাছে থাকতো এখান থেকে আবার তাকে দিতেন তাহলে কেউ যদি কাউকে হাদিয়া দেয় হাদিয়া গ্রহণ করা যেমন উচিত হাদিয়া কম কেন হলো এটা হলো না ওটা হলো আমার উপযুক্ত হলো না না সে যা পেরেছে দিয়েছে আপনাকে গিফট গোপল করুন অতিরিক্ত তাকে যথাসম্ভব যা দিতে পারেন তা দিতে হবে মুস্তাহাব দিতেই হবে এমন কথা নয় ইহাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন কাল আকা থেকে বর্ণিত আনহুমা তিনি বলেন একজন মানুষ রাসুল্লাহ সাল্লামকে একটি উটনি দান করলেন ফাসা বাহু আলাইহা আল্লাহ নবী আহিসাল্লাম ওই লোকটাকে খুশি করার জন্য তিনিও কিছু দিলেন ফাকাল আর আদি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খুশি হয়েছে এটা পেয়ে কাল আল্লাহ <laughs> লোকটি বলছেন যে না আমি খুশি হই নাই কারণ আল্লাহ নবী আলাইসালাম দিচ্ছেন রাসুলের দেওয়া নিয়ে তৃপ্তি কে বা হতে পারে আল্লাহর নবী তাকে দিচ্ছেন আর সে গ্রহণ করছে এই সুযোগটি না হারাবের জন্য বলছে আমি রাজি হই নাই আমি সন্তুষ্ট হই নাই ফাজা আদাহু আল্লাহ নবী আরও কিছু বেশি করে দিলেন হকালা রাদিত আল্লাহ বললেন হ্যাঁ খুশি হয়েছ কয়লা লোকটি বললো যে না আমি খুশি হই নাই মানে আরো চাই ফাজাদাহু আল্লাহ নবী আরো কিছু তাকে দান করলেন ফকালা রাদিত তৃতীয়বার আল্লাহ নবী বললেন হ্যাঁ খুশি হয়েছে তুমি ফকালা নাম লোকটি বলল যে হ্যাঁ তাহলে এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম কেউ যদি কাউকে কোনো হাদিয়া দেয় কোনো গিফট দেয় আর এর বিনিময়ে বা এর জন্যে কিছু যদি গ্রহিতা আরও তাকে কিছু দেয় আর সে তাতে খুশি হয় আর যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ আর কিছু বা খুশি হয়েছ আর সে বলে যে না তাহলে ব্যাপারে কোনো ঝাল না করে আল্লাহ বল না হ্যাঁ, তুমি তো নিজের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছো আবার আমি যাই দিয়েছি তাই না নিয়ে আরো চাচ্ছ আরো চাচ্ছ এমন কথা কিন্তু বললেন না হাদিয়ার ব্যাপারে যার যার ইচ্ছা তবে যার যতটুক সম্ভব দিবে এ নিয়ে কোনো কথাবার্তা আপোষের সম্পর্ক ছিন্ন করা বা এ নিয়ে যে হাদিয়া দিতে পারবে তাকে আহ্বান করা দাওয়াত দেওয়া গরিব যে মিসকিন আত্মীয় স্বজন তাকে দাওয়াত না দেওয়া যেহেতু সে হাত দিয়ে দিতে পারবে না আর দিলে হয়তো কম মূল্যের দিবে বা আমার এই অনুষ্ঠানে বড় বড় লোকরা আসবে এখানে কিভাবে গরিব আসবে এই ধরনের কাজ কিন্তু মোটেই ঠিক না বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন সবচাইতে জঘন্য খাদ্য ওই ওয়ালিমার যে ওয়ালিমাতে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না এজন্যে হাদিয়ার ব্যাপারে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার আহমাদ বর্ণনা করেছেন ইবনে হেব্বান সহি বলেছেন হাদিসটি সহি ওয়ান জাবির আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাম আল ওমরা লিমান উহিবাতলাহ আলাই জাবির রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল ওমরা লিমান ওহিবাতলাহ ওমরা মানে কেউ যদি বলে যে তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার জন্য এই ঘরটা বা এই ঘোড়াটা বা এই গাইটা বা গাভীটা তাহলে এইভাবে যে দান করবে যার জন্য করবে সে পেয়ে যাবে এটা ফেরত পাবে না অমরা তিন প্রকার একটা হলো যেটা লীল আবাদ কেউ যদি বলে যে আমার তো কাদারি লীল আবাদ চিরস্থায়ী তোমার জন্য এটা আমি দান করে দিলাম তাহলে তার সেটা ফেরত দিতে পারবে না এইভাবে তোমার এবং তোমার পরবর্তীদের জন্য আর যদি হেবাটা এভাবে করে যে এটাকে যদি নির্দিষ্ট করে দেয় যে এটা তোমার জন্য যতদিন তুই বাঁচবে মরে গেলে আমার কাছে ফিরে আসবে আর তিন নম্বর হলো সাধারণভাবে কেউ যদি বলে আমার তো কাদারি তোমার জন্য এই ঘরটা আমি দিয়ে দিলাম নির্দিষ্ট করলো না যতদিন বাঁচবে অথবা নির্দিষ্ট করলো না যেটা সব তোমার সারা জীবনের জন্য তোমার এবং তোমার পরবর্তীর জন্য এমনটা যদি না করে তাহলে তার মালিক হয়ে যাবে এবং আগের মালিকের জন্য ফিরে আসবে না এটা যার জন্য করবে যদি মোতলাক রেখে দেয় সাধারণভাবে রেখে দেয় নির্দিষ্ট করলো না যে সারা জীবনের জন্য তোমার এবং তোমার পরবর্তীদের জন্যে অথবা নির্দিষ্ট করলো না যে যতদিন বাঁচবে এইভাবে যদি আমভাবে রেখে দেয় তাহলে এটা আর ফিরে আসবে না আগের মালিকের কাছে বরং যার জন্য এটা দিয়েছে সেই এটার ভোগ করবে এবং পরবর্তী তার আত্মীয় স্বজনরা ভোগ করবে তাহলে এই যে তিন প্রকার ওমরা আমরা জানলাম এর মাধ্যমে আমাদের পরবর্তী হাদিসগুলা বোঝার চেষ্টা হবে এখানে যে আল্লাহ নবী বলছেন আল ওমরা আলিমান ওহিবাতলা যেটা আবাদের জন্য চিরস্থায়ী মালিক বানিয়ে দিল সেক্ষেত্রে যাকে দিবে তার পরবর্তীতে সে আর ফিরে পাবে না আগের মালিক বলে মুসলিম আমসিকু আলাইকুম আমু আলাকুম ওলা তুফসিদুহা ফাইন্নাহু মান ও ওমেরাহা হাইয়ান মুসলিম শরীফের বর্ণে আছে তোমরা তোমাদের সম্পদ নিজের কাছে রাখো এটাকে নষ্ট করে দিও না কারণ যে ব্যক্তি ওমরা করবে অর্থাৎ বলবে যতদিন বাঁচবে ততদিন তোমার তাহলে সেটা তারই হয়ে যাবে জীবিত এবং মৃত্যুর পরে এবং তার যারা উত্তরসূরি তার যারা ওয়ারিস তারা পেয়ে যাবে তাহলে যদি আবাদ চিরস্থায়ীর জন্য করে দেয় অথবা কোনো এখানে নির্দিষ্ট না করে বাঁচা পর্যন্ত তার এরকম যদি খোলা ওপেন রাখে তাহলে কিন্তু সেটা যাকে দান করবে যার জন্য বলবে সেই সেটার মালিক হয়ে যাবে এবং তার মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা সেটা উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে কফিলাব জিনামাল ওমরা আল্লাহ আজা জাহা রাসুল্লাহ সাল্লামা আইয়াকুলা হিয়ালাকা আকেবেক ফাম্মা ইদা কাল হিয়ালাক মা ইস ফাইনাহা তরজু ইলা সাহেবেহা অন্য শব্দে আছে আল্লাহর নবী আসলাতাম যেই উমরাকে জায়েজ করে দিয়েছেন সেটা হলো বলবে হিয়ালাকা ওয়ালি আকে বেকা ফাম মাইদা কাল হিয়ালাকা মা ইস ফাইনাহা তরজু ইলা সাহেবেহা আল্লাহ নবী যে উমরা জায়েজ করে সেটা হলো যখন বলবে এটা তোমার এবং তোমার পরবর্তী সন্তানদের জন্য এটা আমি কি করে উমরা করে দিলাম এইটা আল্লাহ নবী জায়েজ করেছেন মানে চিরস্থায়ীর জন্য আর যদি বলে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তারপরে আমার কাছে ফিরে আসবে তার যে ও এলা সাহেবেহা তাহলে এটা তার আগের মালিকের কাছে ফিরে আসবে আমরা যে তিনটি ভাগ করে দিয়েছি এর মাধ্যমে ওমরার বিষয়টা আমাদের কাছে জানা সুস্পষ্ট হয়ে গেছে বলে আবি দাউদ নাসাই আবু দাউদ এবং নাসাইতে বর্ণিত হয়েছে লা তুর কিবু ওয়ালা তু আমেরু আল্লাহ বলেন তোমরা রুকবা করো না রুকবা হলো যে আমি এই ঘরটা তোমাকে দিলাম আমি আগে মরে গেলে তোমার আর তুমি আগে মরে গেলে আমার কাছে ফেরত আসবে এই ধরনের রোকবা তোমরা করো না ওলা তো মেরু এবং ওমরাও করো না যে তুমি যতদিন বাঁচবে তাহলে আমার বা তোমার চিরদিনের জন্য বা এটাকে অপেন খুলে রাখা এই তিনটি করো না ফামান উর্কি বা সাইয়ান ও অমেরা সাইয়ান ফাহু আলী সাতিহি যে ব্যক্তি রোকবা করবে অথবা অমরা করবে সেটা তার ওয়ারিসদের জন্য হয়ে যাবে ফাহুয়ালি ওয়ারাসাতিহি সেটা তার ওয়ারিসদের জন্য হয়ে যাবে কারণ এইভাবে যদি করে আর ওই যে এর আগে আমরা বলেছি নির্দিষ্ট বা তিনটা যে ভাগ করে দিয়েছি সেভাবে যদি না হয় তাহলে তার ওয়ারিসরা সেটা পেয়ে যাবে ওয়ান উমার রাজি আল্লাহ তালা আনহু কাল হামাল তো আলা ফারাসিন ফি সাবিল্লাহ ফাদা আহু সাহেবু فظننت أنه بائعه برخص فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا تبتعه ওয়াইন হামিন আল ফারুক বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাহে যুদ্ধ করার জন্যে একজনকে আমি একটা ঘোড়া দিয়েছিলাম যে ঘোড়াতে চড়ে তুমি জাহাদ করবে ফাদ সাহেবা কিন্তু যাকে আমি দান করেছিলাম ওই ব্যক্তি ঘোড়াটারে না খাওয়ায় এর গুরুত্ব না দিয়ে এর পরিচর্যা না করে এর ব্যবস্থা না করে একেবারে সেটাকে নষ্ট করে ফেলছে দুবলা সুবলা হয়ে গেছে এটা একেবারে দুর্বল হয়ে গেছে বা আমি এখন ধারণা করছি যে যদি সেই ঘোড়াটা কম পয়সায় আমি তার কাছ থেকে কিনতে চাই দিয়ে দিবে কারণ সে এটাকে লালন পালন করতে পারছে না ফসাল তো রাসুল আল্লাহ আলেক আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম যেটা আমি কিনতে পারবো কিনা তার কাছ থেকে ক্রয় করতে পারবো কিনা নিতে পারবো কিনা সে যদি আমাকে দেয় ফকাল আল্লাহ নবী বলেন না তুমি এটা ক্রয় করবে না যাইজ নেই কারণ এটা হেবা এটা দান এই হেবাতে ফিরে যাওয়া যাবে না ওয়াইন আতা কাহু বেদির হামিন যদিও তোমাকে এক দীর্হাম একটা রূপ মুদ্রা দিয়েও তোমাকে দেয় তবু একেবারে কম দামে দিলেও তোমার জন্য গ্রহণ করা যায় হবে না তাহলে বোঝা গেল হেবা এমন জিনিস যেটা ক্রয় করেও নেওয়া যাবে না কারণ ক্রয় করতে গেলে ওইখানে দেখা যাবে যা তার আসল মূল্য তখন দেখা যাবে যেহেতু উনি তাকে দান করেছিলেন সেক্ষেত্রে হয়তো দামের ব্যাপারটা ছাড় দেবে আর ক্ষতিগ্রস্ত হবে তাই যে কোনো এখানে কারণ হোক গ্রহণ করা যাবে না বোখারি মুসলিমের হাদিস বিদায়ের আগে আপনাদের কাছে আবেদন যা আমরা শুনতেছি শিখতেছি আমল যেন করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন সুবাহানাক আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ আন্তা আস্তাক ফিরুক ওয়াতুব ইলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান